বন্ধুরা তোমরা জানো আমাদের প্রিয় রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কি বলেছেন তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলমিনের দিন সম্পর্কে জ্ঞানী একজন ব্যক্তির মর্যাদা একজন ইবাদতকারীর থেকে ততটুকুন বেশি যতটুকু একজন সাধারণ মানুষের উপর আমি একজন নবীর মর্যাদা বেশি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলমিন তার ফেরেস্তাগণ আসমান ও জমিনের অধিবাসীরা এমনকি পিপিলিকা সমূহ তাদের গর্ত থেকে এবং পানির মৎস্য পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে যারা মানুষকে ভালো কাজের শিক্ষা দিয়ে থাকে মনের বিজয় চাইতে হলে জ্ঞানের বিজয় চাই মনের বিজয় চাইতে হলে জ্ঞানের বিজয় চাই জ্ঞান যেখানে বোবাবদির হৃদয় সে থানা হৃদয় সে মনের বিজয় চাইতে হলে জ্ঞানের বিজয় চাই মনের বিজয় চাইতে হলে জ্ঞানের বিজয় চাই জ্ঞানের ধনে ধনী যারা সকল কিছুর মালিক তারা জ্ঞানের ধনে ধনী সকল কিছুর মালিক তারা বিশ্ব জুড়ে ভুরি ভুরি তারি প্রমাণ পায় তারি প্রমাণ পায় মনের বিজয় চাইতে হলে জ্ঞানের বিজয় চাই মনের বিজয় চাইতে হলে জ্ঞানের বিজয় চাই আমরা যে ভাই জ্ঞানের কাঙা ঘরে বাইরে তাই তোমাদের সমান দুর্ভিক্ষ আমরা যে ভাই জ্ঞানের কাঙ্গাল তাই এত দুঃখ ঘরে বাইরে তাই তোমাদের সমান দুর্ভিক্ষ জ্ঞানে গুণে ধনী হলে বড় হবে মন তাহলে চাই মনের বিজয় চাইতে হলে জ্ঞানের বিজয় চাই মনের বিজয় চাইতে হলে জ্ঞানের বিজয় চাই জ্ঞান বোবা বোধির হৃদয় জ্ঞান বোবা বোধির হৃদয় হৃদয় মনের বিজয় চাইতে হলে জ্ঞানের বিজয় চাই মনের বিজয় চাইতে হলে জ্ঞানের বিজয় চাই মনের বিজয় চাইতে হলে জ্ঞানের বিজয় চাই মনের বিজয় চাইতে হলে জ্ঞানের বিজয় চাই